আরেক ভাই প্রশ্ন করেছেন নাম আমির হামসা তিনি প্রশ্ন করেছেন কোনো বিধর্মীকে সাথে নিয়ে ইফতার করা যাবে বিধর্মী ব্যক্তি যদি আপনার সাথে সক্ষতার কারণে অথবা বন্ধুত্বের কারণে আপনার সাথে ইফতার করতে চায় তাহলে আপনি তাকে কোনোভাবেই বিদায়িত করবেন না বরং আপনি তাকে ইফতারের জন্য সুযোগ করে দিবেন কারণ আপনার একটু ইফতার মানে খেলেও হতে পারে একদিন সে ইসলামের প্রতি অনুরাগী হতে পারে ইসলাম গ্রহণ করতে পারে এই জন্য ইফতারে তাকে শেয়ার করানো এটি জায়েজ এতে ইফতারের কোনো ক্ষতি হবে না আর ইফতারে বিধর্মী ব্যক্তিকে অংশগ্রহণ করাতেও কোনো ধরনের বাধা নেই এটি জায়েজ রয়েছে এটি করতে পারেন